দশম অধ্যায় মোর বধুয়া গুণ নিধিয়া জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর জয় জয় নিত্যানন্দ অনাদেশ্বর হেনমাতে প্রভু শ্রীধরে রে বর দিয়া নারা নারা নারা বলে মস্তক ঢুলাইয়া প্রভু বলে আচার্য মাগ নিজ কার্য যে মাগলো তা পাইল বলয়ে আচার্য হংকার করে জগন্নাথের নন্দন হেন শক্তি নাহি কারো বলিতে বচন মহাপরকাশ প্রভু বিশ্বম্বর রায় গদাধর যোগায় তাম্বুল প্রভু খায় ধরণী ধরেন্দ্র নিত্যানন্দ ধর ছত্র সম্মুখে অদ্বৈতবাদী সবমহাপাত্র মুরারির আজ্ঞা হইল মোর রূপ দেখ মুরারি দেখ এ রঘুনাথ পর তেক দুর্বাদল শ্যাম দেখে সেই বিশ্বম্ভর বিরাসনে বসিয়াছে মহাধনুর্ধর জানকী লক্ষণ দেখে বামেতে দক্ষিণে চৌদিকে কর স্তুতি বানরেন্দ্রগণে আপন প্রকৃতিবাসে যে হেন বানর সকৃত দেখিয়া মূর্ছা পাইল বৈদ্যবর মূর্ছিত হইয়া ভূমে মুরারি পড়িলা চৈতন্যের ফান্দে গুপ্ত মুরারি রহিলা ডাকি বলে বিশ্বম্ভর আরে রে বানরা পাশরিলি তোরে পড়াইল সীতাচোরা তুই তার পুরি পুরি কইলি অংশ ক্ষয় সেই প্রভু আমি তোরে দিল পরিচয় উঠো উঠো মুরারি আমার তুমি প্রাণ আমি সেই রাঘবেন্দ্র তুমি হনুমান সুমিত্র নন্দন দেখো তোমারও জীবন যারে ইলে আনি সে গন্ধ মাদন জানকীর চরণে কর নমস্কার যার দুঃখ দেখি তুমি কান্দিলা অপার চৈতন্যের বাক্যে গুপ্ত চৈতন্য পাইলা দেখিয়া সকল প্রেমে কান্দিতে লাগিলা শুষ্ক কাষ্ঠ দ্রবে শুনি গুপ্তের ক্রন্দন বিশেষে দ্রবিলা সব ভাগবতগণ পুনরপি রে বলে বিশ্বম্ভর যে তোমার অভিমত মাগিল হবর মুরারি বলে প্রভু আর নাহি চাও হেন কর প্রভু যেন তোর গুণ গাও যেতে ঠাই প্রভু কেনে জন্ম নাহি মোর তথাই তথাই যেন স্মৃতি রহে তোর জন্ম জন্ম তোমার যেসব প্রভু দাস তা সবার সঙ্গে যেন হয় মোর বাস তুমি প্রভু মুই দাস ইহা নাহি যথা হেন সত্য কর প্রভু না ফেলি হতথা সদে তুমি যথা করো অবতার তথায় তথাই দাস হইব তোমার বলে সত্য সত্য এই বর দিল মহামহাজধ্বনি ততক্ষণে হইল মুরারির প্রতি সব বৈষ্ণবের প্রীত সর্বভূতে কৃপালুতা মুরারি চরিত যেতে স্থান মুরারির যদি সঙ্গ হয় সেই স্থান সর্বতীর্থ শিবৈকুণ্ঠময় মুরারির প্রভাব বলিতে শক্তিকার মুরারির বল্লভ প্রভু সর্ব অবতার ঠাকুর চৈতন্য বলে শুনো সর্বজন সকৃত মুরারি নিন্দা করে যেই জন কোটি গঙ্গা স্নানে তার নাহিক নিস্তার গঙ্গা হরি নামে তারে করিব সংহার মুরারী বৈষয়ে গুপ্তে ইহার হৃদয়ে এতেকে মুরারী গুপ্ত নাম যোগ্য হয়ে মুরারীরে কৃপা দেখি ভাগবতগণ প্রেমযোগে কৃষ্ণ বলি করেন রোদন মুরারীরে কৃপা কইল শ্রী চৈতন্য রায় ইহা যেই শুনে সেই প্রেম ভক্তি পায় মুরারী শ্রীধর কান্দে সম্মুখে পড়িয়া প্রভু তাম্বুল খায় গর্জিয়া গর্জিয়া হরিদাস প্রতিপ্রভু সদয় হইয়া মোরে দেখো হরিদাস বলে ডাক দিয়া এই মোর দেহ হইতে তুমি মোর বড় তোমার যে জাতি সেই জাতি মোর দড় পাপিষ্ঠ জবনে তোমা যত দিল দুঃখ তা সংরিতে মোর বিদরে বুক শোনো শোনো হরিদাস তোমারে যখনে নগরে নগরে মারি বেড়াই জবনে দেখিয়া তোমার দুঃখ চক্র ধরি করে নামিলু বৈকুণ্ঠ হইতে সবা কাটিবারে প্রাণান্ত করিয়া তোমা মারে যে সকল তুমি মনে চিন্ত তাহা সবারও কুশল আপনে মারণ খাও তাহা নাহি দেখো তখনও তা সবারে ভালো মনে দেখো তুমি ভালো চিন্তিলে না কারো মুই বল মোর চক্র তোমা লাগি হইল বিফল কাটিতে না পারো তোর সংকল্প লাগিয়া তোর পৃষ্ঠে পর তোর মারণ দেখিয়া তোহার মারণ নিজ অঙ্গে করিল এই তার চিহ্ন আছে মিছা নাহি কও যেবা গৌণ ছিল মোর প্রকাশ করিতে শীঘ্র আইলু তোর দুঃখ না পার সহিতে তোমারে চিনিল মোর নারা ভালো মতে সর্বভাবে মোরে বন্দি কইলা অদ্বৈতে ভক্ত বাড়াইতে সে ঠাকুর ভালো জানে কিনা বলে কিনা করে ভক্তের কারণে জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায় ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায় ভক্ত বই কৃষ্ণ আর কিছুই না জানে ভক্তের সমান নাহি অনন্ত ভুবনে হেন কৃষ্ণ ভক্ত নামে না পায় সন্তোষ সেই সব পাপিরে লাগিল দৈব দোষ ভক্তের মহিমা ভাই দেখো চক্ষু হরি কি বলিলা হরিদাস প্রতি গৌর হরি প্রভু মুখে শুনিক মহা কারণ্য বচন মূর্ছিত পড়িলা হরিদাস ততক্ষণ বাহ্য দূরে গেল ভূমিতলে হরিদাস আনন্দে ডুবিলা তিলার ধেক না হিসাস প্রভু বলে উঠো উঠ মোর হরিদাস মনোরথ ভরি দেখো আমার প্রকাশ বাহ্য পাই হরিদাস প্রভুর বচনে কোথারূপ দর্শন কর এ ক্রন্দনে সকল অঙ্গনে পড়ি গড়াগড়ি যায় মহাশ্বাস বহে ক্ষণে ক্ষণে মূর্ছা পায় মহাবেশ হইল হরিদাসের শরীরে চৈতন্য করায় স্থির তবু নহে স্থিরে বাপ বিশ্বম্বর প্রভু জগতের নাথ পাতকিরে কর কৃপা পড়িল তোমাত নির্গুণ অধম সর্বজাতি বহিষ্কৃত মুই কি বলিব প্রভু তোমার চরিত দেখিলে পাতক মোরে পরশিলে স্নান মুই কি বলিব প্রভু তোমার আখ্যান এক সত্য করিয়াছ আপন বদনে যেজন তোমার করে চরণ স্মরণে কীটতুল্য হয় যদি তারে নাহি ছাড়ো ইহাতে অন্যতা হইলে নরেন্দ্রের পাড়ো এই বল নাহি মোর স্মরণবিহীন স্মরণ করিলে মাত্র রাখো তুমি দিন সভা মধ্যে দ্রৌপদী করিতে বিবসন আনিল পাপিষ্ট দুর্যোধন দুঃশাসন সংকটে পড়িয়া কৃষ্ণা তোমা সংরিলা স্মরণ প্রভাবে তুমি বস্ত্রে প্রবেশিলা স্মরণ প্রভাবে বস্ত্র হইল অনন্ত তথাপিহ নাহি জানিল সে সব দুরন্ত কোন কালে পার্বতীরে ডাকিনীর গণে বেড়িয়া খাইতে কইল তোমার স্মরণে স্মরণ প্রভাবে তুমি আবির্ভূত হইয়া করিলা সবার শাস্তি বৈষ্ণবী তাড়িয়া হেন তোমার স্মরণ বিহীন মুই পাপ মোরে তোর চরণে শরণ দেহ বাপ বিষ সর্প অগ্নি জলে পাথরে বান্ধিয়া ফেলিল প্রহ্লাদে দুষ্ট হিরণ্য ধরিয়া প্রহ্লাদ করিল তোর চরণ শরণ শরণ প্রভাবে সর্ব দুঃখ বিমোচন কারো বা ভাঙ্গিল দন্ত কারো তেজনাশ স্মরণ প্রভাবে তুমি হইলা প্রকাশ পাণ্ডুপুত্র সংরিল দুর্বাসার ভয়ে অরণ্যে প্রত্যক্ষ হইলা হইয়া সদয়ে চিন্তা নাহি যুধিষ্ঠির হেরো দেখো আমি আমি দিব মূর্ণি ভিক্ষা বসি থাকো তুমি অবশেষ এক শাক আছিল হাঁড়িতে সন্তোষে খাইলা নিজ সেবক রাখিতে শ্রাণী সব ঋষির উদর মহাফুলে সেই মতো সব ঋষি পলাইলা ডরে স্মরণ প্রভাবে পাণ্ডুপুত্রের রমচন এসব কৌতুক তোর স্মরণ কারণ অখণ্ড স্মরণ ধর্ম ইহা সবাকার তেই চিত্র নহে ইহা সবার উদ্ধার অজামিল স্মরণের মহিমা অপার সর্বধর্মহীন তাহা বই না হিয়ার দূত ভাই পুত্র স্নেহে দেখি পুত্র মুখ সংরিল পুত্র নামে নারায়ণ রূপ সেই সংরণে সব খণ্ডিল আপদ তেই চিত্র নহে ভক্ত স্মরণ সম্পদ হেন তোর চরণ স্মরণহীন মুই তথাপিও প্রভু মোরে না ছাড়িবি তুই তোমা দেখিবারে মোর কোন অধিকার এক বই প্রভু কিছু না চাহিবার প্রভু বলে বল বল সকল তোমার তোমারে অদেহ কিছু নাহি কো আমার কর জোর করি বলে প্রভু হরিদাস মুই অল্প ভাগ্য প্রভু কর বড় আশ তোমার চরণ ভজে যে সকল দাস তার অবশেষ যেন হয় মোর গ্রাস সেই সে ভজন মোর হৌ জন্ম জন্ম সেই অবশেষ মোর ক্রিয়াকুল ধর্ম তোমার স্মরণহীন পাপজন্ম মোর সফল করহ দাস উচ্ছিষ্ট দিয়া তোর এই মোর অপরাধ হেন চিত্তে লয় মহাপদ চাহ যে মহার যোগ্য নয় প্রভুরে নাথরে মোর বাপ বিশ্বম্বর মৃত মুই মোর অপরাধ ক্ষমা কর শচির নন্দন বাপ কৃপা কর মোরে কুকুর করিয়া মোরে রাখো ভক্ত ঘরে প্রেম ভক্তিময় হইলা প্রভু হরিদাস পুনঃ পুন করে কাকু না পুরে আস প্রভু বলে শুনো শুনো মোর হরিদাস দিবসে কো যে তোমার সঙ্গে কইল বাস তিলার ধেকো তুমি যার সঙ্গে কহ কথা সে অবশ্য আমা পাবে নাহি কন্যথা তোমার যে করে শ্রদ্ধা সে করে আমারে নিরন্তর থাকি আমি তোমার শরীরে তুমি হেন সেবকে আমার ঠাকুরাল তুমি মোরে হৃদয়ে বান্ধিলা সর্বকাল মোর স্থানে মোর সর্ব বৈষ্ণবের স্থানে বিনা অপরাধে ভক্তি দিল তোর দানে হরিদাস প্রতিবার দিলেন যখন জয় জয় মহাধ্বনি উঠিল তখন জাতিকুল ক্রিয়াধনে কিছু নাহি করে প্রেমধন আরতি বিনা না পাই কৃষ্ণেরে যেতে কুলে বৈষ্ণবের জন্ম কেন নহে তথাপিহ সর্বোত্তম সর্বশাস্ত্রে কহে এই তার প্রমাণ জবন হরিদাস ব্রহ্মাদির দুর্লভ দেখিল পরকাশ যে পাপিষ্ঠ বৈষ্ণবের জাতি বুদ্ধি করে জন্ম জন্ম অধম জনিতে ডুবি মরে হরিদাস স্তুতিবর শুনে যেই জন অবশ্য মিলিবে তারে কৃষ্ণ প্রেম ধন এবচন মোর নহে সর্বশাস্ত্রে কয় ভক্তাখ্যান শুনিলে কৃষ্ণেতে ভক্তি হয় মহাভক্ত হরিদাস ঠাকুর জয় জয় হরিদাস শরণে সর্বপাপ ক্ষয় কেহ বলে চতুর্মুখ যেন হরিদাস কেহ বলে প্রহ্লাদের যেন পরকাশ সর্বমতে মহাভাগবত হরিদাস চৈতন্য গোষ্ঠীর সঙ্গে যাহার বিলাস ব্রহ্মা শিব হরিদাস হেন ভক্ত সঙ্গ নিরবধি করিতে চিত্তের বর রঙ্গ হরিদাস স্পর্শ বাঞ্ছা করে দেবগণ গঙ্গা ও বাঞ্ছেন হরিদাসেরও মজ্জন স্পর্শের কিদায় দেখিলেই হরিদাস ছিন্দে সর্বজীবের অনাদি কর্মপাশ প্রহ্লাদ যেহেন দৈত্য কপি হনুমান এই মতো হরিদাস নিচ জাতি নাম হরিদাস কান্দে কান্দে মুরারি শ্রীধর হাসিয়া তাম্বুল খায় প্রভু বিশ্বম্ভর বসিয়াছে মহাজ্যোতি হট্টার উপরে মহাজ্যোতি নিত্যানন্দ ছত্রধর শিরে অদ্বৈতের ভিতে চাহি হাসিয়া হাসিয়া মনের বৃত্তান্ত তার কহে প্রকাশিয়া শুনো শুনো আচার্য তোমারে নিশাভাগে ভোজন করাইল আমি তাহা মনে জাগে যখন আমার নাহি হয় অবতার আমারে আনিতে শ্রম করিলা অপ্রার গীতাশাস্ত্র পরাও বাখানো ভক্তি মাত্র বুঝিতে তোমার ব্যাখ্যা কেবা আছে পাত্র যে শ্লোকের অর্থে নাহি পাও ভক্তি যোগ শ্লোকের না দেহ দোষ ছাড়ো সর্বভোগ দুঃখ পাই শ্রুতি থাকো করি উপবাস তবে আমি তোমার স্থানে হই পরকাশ তোমারই উপাসে মুই মান উপবাস তুমি মরে যেই দেহ সেই মোর গ্রাস তিলার্ধ তোমার দুঃখ আমি নাহি সহি স্বপ্নে আসি তোমার সহিত কথা কহি উঠো উঠো আচার্য শ্লোকের অর্থ শুন এই অর্থ এই পাঠ নিঃসন্দেহ জান উঠিয়া ভোজন করো না করো উপাস তোমার লাগিয়া আমি করিবা প্রকাশ সন্তোষে উঠিয়া তুমি করহ ভোজন আমি বলি তুমি যেন মানহ স্বপন এই মতো যেই যেই পাঠে দ্বিধা হয় স্বপনের কথা কভু প্রত্যক্ষ কহয় যত রাত্রি স্বপ্ন হয় যেদিনে ক্ষণে যত শ্লোক সব প্রভু কহিলা আপনে ধন্য ধন্য অদ্বৈতের ভক্তির মহিমা ভক্তি শক্তি কি বলিব এই তার সীমা প্রভু বলে সর্বপাঠ কহিল তোমারে এক পাঠ নাহি কহি আজি কহি তোরে সম্প্রদায় অনুরোধে সবে মন্দ পরে সর্বত পানিপাদন্তত এই পাঠ নরে আজি তোরে সত্য কহি ছাড়িয়া কপট সর্বত্র পানিপাদন্তৎ এই সত্যপাঠ সর্বত্র পানিপাদন্তৎ সর্বত শিশিরমুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি অতি গুপ্ত পাঠ আমি কহিল তোমারে তোমা বই পাত্রকে বা আছে কহিবারে চৈতন্যের গুপ্ত শিষ্য আচার্য গোসাই চৈতন্যের সর্বব্যাখ্যা আচার্যের ঠাই শুনিয়া আচার্য প্রেমে কান্দিতে লাগিলা পাইয়া মনের কথা মহানন্দে ভোলা অদ্বৈত বলে আর কি বলিব মই এই মোর মহত্ব যে মোর নাথ তুই আনন্দে বিহবল হইলা আচার্য গোসাই প্রভুর প্রকার দেখি বাহ্য কিছু নাই এসব কথায় যার নাহিক প্রতীত অধপাত হয় তার জানিহ নিশ্চিত মহাভাগবতে বুঝে অদ্বৈতের ব্যাখ্যা আপনে চৈতন্য যারে এইল শিক্ষা বেদে যেন নানা মত করয়ে কথন এই মতো আচার্যের দুর্গে বচন অদ্বৈতের বাক্য বুঝিবার শক্তিকার জানি হ ঈশ্বর সঙ্গে ভেদ নাই যার শরতের মেঘ যেন পরভাগ্যে বর্ষে সর্বত্র না করে বৃষ্টি কোথা হবরিষে গিরিয়মুচ্চস্তয়ম কচিন্ন মুমুচু শিবন যথা জ্ঞানামৃতম কালে নো দদতে নবা এই মতো অদ্বৈতের কিছু দোষ নাই ভাগ্যাভাগ্য বুঝি ব্যাখ্যা করে সেইঠাই চৈতন্য চরণ সেবা অদ্বৈতেরও কাজ ইহাতে প্রমাণ সব বৈষ্ণব সমাজ সর্বভাগবতের বচন অনাদরি অদ্বৈতের সেবা করে নহে প্রিয়ঙ্করি চৈতন্যেতে মহামহেশ্বর বুদ্ধি যার সেই সে অদ্বৈত ভক্ত অদ্বৈত তাহার সর্বপ্রভু গৌরচন্দ্র ইহা লয় অক্ষয় অদ্বৈত সেবা ব্যর্থতার হয় শিরচ্ছেদি ভক্তি যেন করে দশানন নামানয়ে রঘুনাথ শিবের কারণ অন্তরে ছাড়িল শিব সে না জানে ইহা সেবা ব্যর্থ হইল মইল সবংশে পুড়িয়া ভালো মন্দ শিব কিছু ভাঙিয়া না কয় যার বুদ্ধি থাকে সেই চিত্তে বুঝি লয় এই মত অদ্বৈতের চিত্ত না বুঝিয়া বোলায় অদ্বৈত ভক্ত চৈতন্য নিন্দিয়া না বলে অদ্বৈত কিছু স্বভাব কারণে না ধরে বৈষ্ণব বাক্য মরে ভালো মনে যাহার প্রসাদে অদ্বৈতের সর্বসিদ্ধি হেন চৈতন্যের কিছু না জানয় শুদ্ধি ইহা বলিতেই আইসে ধায়া মারিবারে অহমায়া বলবতী কি বলিব তারে ভক্তরাজ অলঙ্কার ইহা নাহি জানে অদ্বৈতের প্রভু চন্দ্র নাহি মানে পূর্বে যে আখ্যান হইল সেই সত্য হয় তাহাতে প্রতীত যার নাহি তার ক্ষয় যত যত সুনজার যতে কোমড়াই চৈতন্যের সেবা হইতে আর কিছু নাই নিত্যানন্দ মহাপ্রভু যারে কৃপা করে যার যেন ভাগ্য ভক্তি সেই সে আদরে অহর নিশ লয় ঠাকুর নিত্যানন্দ বল ভাই সব মোর প্রভু গৌরচন্দ্র চৈতন্য স্মরণ করে আচার্য গোসাই নিরবধি কান্দে আর কিছু স্মৃতি নাই ইহা দেখি চৈতন্যতে যার ভক্তি নয় তাহার আলাপে হয় সুকৃতির ক্ষয় বৈষ্ণবাগ্রগণ্য বুদ্ধি যে অদ্বৈত গায় সেই সে বৈষ্ণব জন্মে জন্মে কৃষ্ণ পায় অদ্বৈতের সেই সে একান্ত প্রিয়তর হিমর্ম না জানে যত অধম কিঙ্কর সবার ঈশ্বর প্রভু গৌরাঙ্গ সুন্দর এ কথায় অদ্বৈতের প্রীতিবহুতর অদ্বৈতের শ্রীমুখের সকল কথা ইহাতে সন্দেহ কিছু না করো সর্বথা অদ্বৈতের বলিয়া গীতার সত্যপাঠ বিশ্বম্ভর লুকাইল ভক্তির কপাঠ শ্রীভুজ তুলিয়া বলে প্রভু বিশ্বম্বর সবে মোরে দেখো মা গো যার যেই বর আনন্দিত হইলা সবে প্রভুর বচনে যার যে ইচ্ছা মাগে তাহার কারণে অদ্বৈত বলে প্রভু মোর এই বর মূর্খ নিজ পতিতেরে অনুগ্রহ কর কেহ বলে মোর বাপে না দেয় আসিবারে তার চিত্ত ভালো হোক দেহ এই বরে কেহ বলে প্রতি কেহ প্রতি কেহ ভারজা কেহ ভৃত্য যার যথারতি কেহ বলে আমার হোক গুরু ভক্তি এই মতো বর্মাগে যার যেই যুক্তি ভক্ত বাক্য সত্যকারী প্রভু বিশ্বম্বর হাসিয়া হাসিয়া সবাকারে দেন বর মুকুন্দ আছেন অন্ত পটেরও বাহিরে সম্মুখ হইতে শক্তি মুকুন্দ না ধরে মুকুন্দ সবার প্রিয় পরম মহান্ত ভালো মতে জানে সেই সবারও বৃত্তান্ত নিরবধি কীর্তন করে প্রভু শুনে কোন জন না বুঝে তথাপি দণ্ড কেনে ঠাকুরে হো নাহিরাকে আসিতে না পারে দেখিয়া জন্মিল দুঃখ সবারও অন্তরে শিবাস বলেন শুনো জগতের নাথ মুকুন্দ কি অপরাধ করিল তোমাত মুকুন্দ তোমার প্রিয় মশবার প্রাণ কেবা নাহি দ্রবে শুনি মুকুন্দের গান ভক্তিপরায়ণ সর্বদিকে সাবধান অপরাধ না দেখিয়া করো অপমান যদি অপরাধ থাকে তার শাস্তি করো আপনার দাসে কেন এ দূরে পরিহর তুমি না ডাকিলে নারে সম্মুখ হইতে দেখুক তোমারে প্রভু বলো ভালো মতে প্রভু বলে হান বাক্য কভু না বলিবা ও বেটার লাগি মোরে কভু না সাধিবা খর লয় ঝাঁটি লয় পূর্বে যে শুনিলা ওই বেটা সেই হয় কেহ না চিনিলাম ক্ষণে দন্তে তৃণলয় ক্ষণে ঝাঁটি মারে ও খর ঝাঁটিয়া বেটা না দেখিবে মোরে মহাবক্তা শ্রীনিবাস বলে আরবার বুঝিতে তোমার শক্তি কার অধিকার আমরা তো মুকুন্দের দোষ নাহি দেখি তোমার অভয় পাদ পদ্মতার সাক্ষী প্রভু বলে ও বেটা যখন যথা যায় সেই মতো কথা কহি তথাই মিশায় বাশিষ্ট পরয়ে যাবে অদ্বৈতের সঙ্গে ভক্তিযোগে নাচে গায়ে তৃণ করিদন্তে অন্য সম্প্রদায়ে গিয়া যখন সাম্ভায় নাহি মানে ভক্তি ঝাঁটি মারয়ে সদায় ভক্তি হইতে বড় আছে যেই হাবাখানে নিরন্তর জাঠি মোরে মারে সেই জনে ভক্তি স্থানে উহার হইল অপরাধ এতে কে উহার হইল দর্শন বাধ মুকুন্দ শুনে সব বাহিরে থাকিয়া না পাইব দর্শন শুনিলেন ইহা গুরু উপরোধে পূর্বে না মানিল ভক্তি সব জানে মহাপ্রভু চৈতন্যের শক্তি মনে চিন্তে মুকুন্দ পরম ভাগবত এদেহ রাখিতে মোর না হয় যুকত অপরাধী শরীর ছাড়িব আজি আমি দেখিব কতেক কালে ইহা নাহি জানি মুকুন্দ বলেন শোনো ঠাকুর শ্রীবাস প্রভু কি দেখি মুমুই বল প্রভু পাশ কান্দয়ে মুকুন্দ হই অঝর নয়নে মুকুন্দের দুঃখে কান্দে ভাগবত গণে প্রভু বলে আর যদি কোটি জন্ম হয় তবে মোর দর্শন পাইবে নিশ্চয় শুনিল নিশ্চয় প্রাপ্তি প্রভুর শ্রীমুখে মুকুন্দ সিঞ্চিত হইলা পরানন্দ সুখে পাইব পাইব বলি করে মহানৃত্য প্রেমেতে বিহবল হইলা চৈতন্যের ভৃত্য মহানন্দে মুকুন্দ নাচ সেইখানে দেখিবেন হেন বাক্য শুনিয়া শ্রবণে মুকুন্দে দেখিয়া প্রভু হাসে বিশ্বম্বর আজ্ঞা হইল মুকুন্দেরে আনহ সত্তর সকল বৈষ্ণব রাখে আইসহ মুকুন্দ না জানে মুকুন্দ কিছু পাইয়া আনন্দ প্রভু বলে মুকুন্দ ঘুচিল অপরাধ আইসো আমারে দেখো ধরহ প্রসাদ প্রভুর আজ্ঞায় সবে আনিল ধরিয়া পড়িল মুকুন্দ মহাপুরুষ দেখিয়া প্রভু বলে উঠো উঠো মুকুন্দ আমার তিলার দেখো অপরাধ নাহিক তোমার সঙ্গদোষ তোমার সকল হইল ক্ষয় তোর স্থানে আমার হইল পরাজয় কোটি জন্মে পাইবা হেন বলিলাম আমি তিলার থেকে সব তাহা ঘুচাইলে তুমি অব্যর্থ আমার বাক্য তুমি সে জানিলা তুমি আমার সর্বকাল হৃদয়ে বান্ধিলা আমার গায়ন তুমি থাকো আমার সঙ্গে পরিহাস পাত্র সঙ্গে আমি কইল রঙ্গে সত্য যদি তুমি কোটি অপরাধ করো সে সকল মিথ্যা তুমি মোর প্রিয় দৃঢ় ভক্তিময় তোমার শরীর মোর দাস তোমার জুভায় মোর নিরন্তর বাস প্রভুর আশ্বাস শুনি কান্দয়ে মুকুন্দ ধিক্কার করিয়া পনারে বলে মন্দ ভক্তি না মানিল মই এই ছাড় মুখে দেখিলেই ভক্তি শূন্য কি পাইব সুখে বিশ্বরূপ তোমার দেখিল দুর্যোধন যাহা দেখি বারে বেদে করে অন্বেষণ দেখিয়াও সবংশে মারিল দুর্যোধন না পাইল সুখ ভক্তি শূন্যের কারণ হেন ভক্তি নামানিল আমি ছাড় মুখে দেখিলে কি হইব আর মোর প্রেম সুখে যখন চলিলা তুমি রুক্মিণী হরণে দেখিল নরেন্দ্র তোমা গরুর বাহনে অভিষেক হইল রাজ রাজেশ্বর নাম দেখিল নরেন্দ্র সব জ্যোতির্ময় ধাম ব্রহ্মাদি দেখিতে যাহা করে অভিলাষ বিদর্ভ নগরে তাহা করিলা প্রকাশ তাহা দেখি মরে সব নরেন্দ্রের গণ না পাইল সুখ ভক্তি শূন্যের কারণ সর্বযজ্ঞময় রূপ কারণ সুকর আবির্ভাব হইলা তুমি জলের ভিতর অনন্ত পৃথিবী লাগি আছয় দর্শনে যে প্রকাশ দেখিতে দেবের অন্বেষণে দেখিলে কি হিরণ্য অপূর্ব দর্শন না পাইল সুখ ভক্তি শূন্যের কারণ আর মহাপ্রকাশ দেখিল তার ভাই মহাগপ্য হৃদয়ে শ্রীকমলার ঠাই অপূর্ব নৃসিংহরূপ কহে ত্রিভুবনে তাহা দেখি মরে ভক্তি শূন্যের কারণে হেন ভক্তি মোর ছাড় মুখে নামা আনিল এবার অদ্ভুত মুখ খসি না পড়িল যজ্ঞ পত্নী পুরো নারী মালাকার কোথায় দেখিল তারা প্রকাশ তোমার ভক্তিযোগে তোমারে পাইল তারা সব সেইখানে মরে কংস দেখিও অনুভব হেন ভক্তি মোর ছাড় মুখে না মানিল এই বড় কৃপা তোর তথাপি রহিল যে ভক্তি প্রভাবে শ্রী অনন্ত মহাবলী অনন্ত ব্রহ্মাণ্ড ধরে হই কুতুহলী সহস্র ফণার এক ফণে বিন্দু যেন যশে মত্ত প্রভু নাহি জানে আছে হেন নিরাশ্রয়ে পালন করেন সবাকার ভক্তিযোগ প্রভাবে সব অধিকার হেন ভক্তি নামানিল মুই পাপমতি অশেষ জন্মে মোর নাহি ভালগতি ভক্তিযোগে গৌরীপতি হইলা শঙ্কর ভক্তিযোগে নারদ হইলা মুনিবর বেদ ধর্মযোগে নানা শাস্ত্র করিবেশ তিলার্ধেক চিত্তে নাহি বাসেন প্রকাশ মহাগোপ্য জ্ঞানে ভক্তি বলিলা সংক্ষেপে সবে এই অপরাধ চিত্তের বিক্ষেপে নারদের বাক্যে ভক্তি করিলা বিস্তারে তবে মন দুঃখ গেল তারিলা সংসারে কীট হই না মানিলু মুই হেন ভক্তি আর তোমা দেখিবারে আছে মোর শক্তি বাহুতুলি কাদয়ে মুকুন্দ মহাদাস শরীর চলে হেন বহে মহাশ্বাস সহজে একান্ত ভক্ত কি কহিব সীমা চৈতন্য প্রিয়ের মাঝে যাহার গণনা মুকুন্দের খেদে দেখি প্রভু বিশ্বম্বর লজ্জিত হইয়া কিছু করিলা উত্তর মুকুন্দের ভক্তি মোর বড় প্রিয়ঙ্করী যথা গাও তুমি তথা আমি অবতরি তুমি যত কহিলে সকল সত্য হয় ভক্তি বিনা আমা দেখিলেও কিছু নয় এই তোরে সত্য কহ বড় প্রিয় তুমি বেদ মুখে বলিয়াছি যত কিছু আমি যে যে কর্ম কইলে হয় যে যে দিব্য গতি তাহা ঘুচাইতে পারে কাহারও সকতি মুই পারো সকল অন্যথা করিবারে সর্ববিধি উপরে মহার অধিকারে মুই সত্য কহিয়াছ আপনার মুহে মোর ভক্তি বিনা কোনো কর্মে কিছু নহে ভক্তি না মানিলে হয় মোর মর্ম দুঃখ মোর দুঃখে ঘুচে তার দর্শন সুখ রজ কেউ দেখিল মাগিল তার ঠাই তথাপি বঞ্চিত হইল যাতে প্রেম নাই আমা দেখিবারে সেই কত তপ কইল কত কোটি দেহ সেই রজক ছাড়িল পাইলে ক মহাভাগ্যে মোর দর্শন না পাইল সুখ ভক্তি শূন্যের কারণ ভক্তি শূন্য জনে মুই না করি প্রসাদ মোর দর্শন সুখ তার হয় বাদ ভক্তি স্থানে অপরাধ কইলে ঘুচে ভক্তি ভক্তির অভাবে ঘুচে দর্শন শক্তি যত কহিলা তুমি সব মোর কথা তোমার মুখেতে কেন আসিব অন্যথা ভক্তি বিলাই মুমুই বলিল তোমারে আগে প্রেম ভক্তি দিল তোর কণ্ঠস্বরে যত দেখো আছে মোর বৈষ্ণব মণ্ডল শুনিলে তোমার গান এ সকল আমার যেমন তুমি বল্লভ একান্ত এই মতো হও তোরে সকল মহান্ত যেখানে যেখানে হয় মোর অবতার তথায় গায়ন তুমি হইবে আমার মুকুন্দের এত যদি বরদান কইল মহাজয় জয়ধ্বনি তখনই হইল হরিবল হরিবল জয় জগন্নাথ হরি বলি নিবেদয় জুড়ি দুই হাত মুকুন্দের স্তুতিবর শুনে যেই জন সেহ মুকুন্দের সনে হইব গায়ন এসব চৈতন্য কথা বেদের নিগুড় সুবুদ্ধি মানয় হা নামানয়ে মুড়ো শুনিলে সব কথা যার হয় সুখ অবশ্য দেখিবে সেই চৈতন্যের মুখ এই মতো যত যত ভক্তের মণ্ডল যেই কইল স্তুতিবর পাইল সকল শ্রীবাস পণ্ডিততী মহামহোদার অতএব তান গৃহে সব বিহার যার যেন মত ইষ্ট প্রভু আপনার সেই দেখে বিশ্বম্বর সেই অবতার মহামহাপরকাশি ইহারে সে বলি এই মতো করে গৌরচন্দ্র কুতুহলি এই মতো দিনে দিনে প্রভুর প্রকাশ স্বপত্নীকে দেখে সব চৈতন্যের দাস দেহ মনে নির্বিশেষে যে হয় দাস সেই সেন দেখিতে পায় এসব বিলাস সেই নবদ্বীপে আর কত কত আছে তপস্বী সন্ন্যাসী জ্ঞানী যোগী মাঝে মাঝে যাবৎকাল গীতা ভাগবত সব পড়ে কেহ বা পড়ায় কারো ধর্ম নাহি নড়ে কেহ কেহ পরিগ্রহ কিছু নাহি লয় বৃথা আ কুমার ধর্মে শরীর শোষয় সেইখানে হেন বৈকুণ্ঠের সুখ হইল বৃথাভিমানী এক জননা দেখিল শিবাসের দাস দাসী যাহারে দেখিল শাস্ত্র পড়িয়াও কেহ তাহা না জানিল মুরারি গুপ্তের দাসে যে প্রসাদ পাইল কেহ মাথা মোড়াইয়া তাহা না দেখিল ধনে কুলে পাণ্ডিত্যে চৈতন্য নাহি পাই কেবল ভক্তির বস চৈতন্য গোসাই বড় কীর্তি হইলে চৈতন্য নাহি পাই ভক্তিবশ সবে প্রভু চারি বেদে গাই সেই নবদ্বীপে হেন প্রকাশ হইল যত ভট্টাচার্য একজনে না জানিল দুষ্কৃতির সরোবরে কহু জল নহে এমন প্রকাশে কি বঞ্চিত জীব রহে এসব লীলার কভু নাহি পরিচ্ছেদ আবির্ভাব তিরভাব এই কহে বেদ অধ্যাপিহ চৈতন্য এসব লীলা করে যখনে যাহারে করে দৃষ্টি অধিকারে সেই দেখে আর দেখিবার শক্তি নাই নিরন্তর ক্রিয়া করে চৈতন্য গোসাই যে মন্ত্রেতে যে বৈষ্ণব ইষ্ট ধ্যান করে সেই মত দেখো ঠাকুর বিশ্বম্বরে দেখাইয়া আপনে শিখায় সবাকারে এ সকল কথা ভাই শুনে পাছে আরে জন্ম জন্ম তোমরা পাইলে মোর সঙ্গ তোমার সবার ভৃত্তেও দেখিবে মোর রঙ্গ আপন গলার মালা দিলা সবাকারে চর্বিত আজ্ঞা হইল সবাকারে মহানন্দে খায় সবে হর্ষিত হইয়া কোটি চন্দ্র শারদ মুখের দ্রব্য পায়া ভোজনের অবশেষ যত কোয়াছিল ছিল নারায়ণী পুণ্যবতী তাহা সে পাইল শিবাসের ভাতৃসুতা বালিকা অজ্ঞান তাহারে ভোজন শেষ প্রভু করে দান পরম আনন্দে খায় প্রভুর প্রসাদ সকল বৈষ্ণবতারে করে আশীর্বাদ ধন্য ধন্য এই সে সেবিল নারায়ণ বালিকা স্বভাবে ধন্য ইহার জীবন খাইলে প্রভুর আজ্ঞা হয় নারায়ণী কৃষ্ণের পরমানন্দে কান্দ দেখি শুনি হেন প্রভু চৈতন্যের আজ্ঞার প্রভাব কৃষ্ণ বলি কান্দে অতি বালিকা স্বভাব অদ্যাপিহ বৈষ্ণব মণ্ডলে এই ধ্বনি গৌরাঙ্গের অবশেষ পাত্র নারায়ণী যারে যেন আজ্ঞা করে ঠাকুর চৈতন্য সে আসিয়া অবিলম্বে হয় উপসন্ন এসব বচনে যার নাহিক প্রতীত সদ্য অধপাত তার জানিহ নিশ্চিত অদ্বৈতের প্রিয় প্রভু চৈতন্য ঠাকুর ইথে অদ্বৈতের বড় মহিমা প্রচুর চৈতন্যের প্রিয়তি ঠাকুর নিতাই এই সে মহিমা তান চারি বেদে গাই চৈতন্যের ভক্ত হেন নাহি যার নাম যদি সেব্য বস্তু তবু তৃণের সমান নিত্যানন্দ কহে মই চৈতন্যের দাস অহর্নিশ আর প্রভু না করে প্রকাশ তাহার কৃপায় হয় চৈতন্যেতে রতি নিত্যানন্দ ভজিলে আপদ না হিকতি আমার প্রভুর প্রভু গৌরাঙ্গ সুন্দর এবারও ভরসা চিত্তে ধরি নিরন্তর ধরেন্দ্র নিত্যানন্দের চরণ দেহপ্রভু গৌরচন্দ্র আমারে শরণ বলরাম প্রীতে গাই চৈতন্য চরিত করে বলরাম প্রভু জগতে রহিত চৈতন্যের দাস্য বই নিতাই না জানে চৈতন্যের দাস্য নিত্যানন্দ করে দানে নিত্যানন্দ কৃপায় সে গৌরচন্দ্র চিনি নিত্যানন্দ প্রসাদেশে জানি সর্ববৈষ্ণবের প্রিয় নিত্যানন্দ রায় সবে নিত্যানন্দ স্থানে ভক্তিপদ পায় কোন পাকে যদি করে নিত্যানন্দে হেলা আপনে চৈতন্য বলে সেই জন গেলা আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব মহিমার অন্ত ইহা না জানো এসব কারে না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে অজয় চৈতন্য সেই যিনি বে কহিলে নিন্দায় নাহি কলভ্য সর্বশাস্ত্রে কয় সবার সম্মান ভাগবত ধর্ম হয় মধ্যখণ্ড কথা যেন অমৃতের খণ্ড মহানিম্ব হেনবাসে যতে কপাষণ্ড কেহ যেন শর্করায় নিম্ব সাধু পায় তার দৈব শর্করার সাধু নাহি যায় এই মতো চৈতন্যের পরানন্দ যশ শুনিতে না পায় সুখ হই দৈব বশ সন্ন্যাসীও যদি নাহি মানে গৌরচন্দ্র জানিও সে খলজন জন্ম জন্ম অন্ধ পক্ষী মাত্র যদি বলে চৈতন্যের নাম সেই সত্য যাইবেক চৈতন্যের ধাম জয় গৌরচন্দ্র নিত্যানন্দের জীবন তোর নিত্যানন্দ মোর হৌ প্রাণধন যার যার সঙ্গে তুমি করিলা বিহার সেসব গোষ্ঠীর পায়ে মোর নমস্কার শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো বৃন্দাবন দাসত ছু পদযুগে গান ইতি শ্রীচৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে মহাপ্রকাশ বর্ণনং নাম দশমধ্যায়